আবদুল্লাহ রদেলাহ তালাহু বললেন একদা আমি একটি সাপ মারার জন্য তার পিছু ধাওয়া করছিলাম এমন সময় আবু লুবাবা রদিল্লাহ তালাহু আমাকে ডেকে বললেন সাপটি মেরো না তখন আমি বললাম আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম সাপ মারার জন্য আদেশ দিয়েছেন তিনি বললেন এরপর নবী সাল্লাহ সাল্লাম যে সাপ ঘরে বাস করে তাকে আওয়ামীর বলা হয় এমন সাপ মারতে নিষেধ করেছেন